আজকে ছোট কাল বড় হব ঠিক দিনের আলো মোরা করব চতুর্দিক দিনের আলো মোরা করব চতুর্দিক আজকে ছোট কাল বড় হব ঠিক আজকে ছোট কাল বড় হব ঠিক দিনের আলো মোরা করব চতুর্দিক দিনের আলো আমরা করব চতুর্দিক শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদা পরিপাটি শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদা পরিপাটি আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদাতিক শ্রেষ্ঠ পদাতিক আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদাতিক শ্রেষ্ঠ পদাতিক আজকে ছোট কাল বড় হব ঠিক আজকে ছোট কাল বড় হব ঠিক দিনে আলো মোরা করব চতুর্দিন দিনে আলো মোরা করব চতুর্দিন আল জিহাদের মূর্ছনাতে যুদ্ধে ভব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নির্ভীক শ্রেষ্ঠ যে নির্ভীক আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নির্ভীক শ্রেষ্ঠ যে নির্ভীক আজকে ছোট কাল বড় হব ঠিক আজকে ছোট কাল বড় হব ঠিক দিনের আলো মোরা করব চতুর্দিক দিনের আলো মোরা করব চতুর্দিক শুনো ভাই মুসলিম জাতি করিস না তুই ভয়ের মুসলিম জাতি করিস না তুই আমরা হব বিশ্ব শ্রেষ্ঠ যে সৈনিক শ্রেষ্ঠ যে আমরা হব বিশ্ব শ্রেষ্ঠ যে সৈনিক শ্রেষ্ঠ যে সৈনিক আজকে ছোট কাল বড় হব ঠিক আজকে ছোট কাল বড় হব ঠিক দিনের আলো মোরা করব চতুর্দিন দিনের আলো মোরা করব চতুর্দিন আজকে ছোট কাল বড় হব ঠিক আজকে ছোট কাল বড় হব ঠিক দিনের আলো মোরা করব চতুর্দি দিনের আলো মোরা করব চতুর্দি দিনের আলো মোরা করব চতুর্দি